আমি আকাশ ছুব না ছুতেও চাব না আমি তাতে অপারগ আমি আকাশ ছুব না ছুতেও চাব না আমি তাতে অপারু আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি আকাশ ছব না ছুতেও চাব না আমি তাতে অপারুক আমি আকাশ ছোব না ছুতেও চাব না আমি তাতে অপারু আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক অকৃত্রিম হোক শাসক শাসিতে সমতার বন্ধন স্বপ্ন দেখার দিন গিয়ে শুরু হোক গণজাগরণ বঞ্চিত যত মাজলু মাজ ফিরে পাক অধিকার মা বাবার সৎ সন্তানগুলো করুক অঙ্গীকার অকৃত্রিম হোক শাসক শাসিত সমতার বন্ধন স্বপ্ন দেখার দিন গিয়ে শুরু হোক গণজাগরণ বঞ্চিত যত মাজলুম আজ ফিরে পাক অধিকার মা বাবার সৎ সন্তানগুলো করুক অঙ্গীকার হাতে হাত রেখে দিন বদলের অভিযান শুরু হোক হাতে হাত রেখে দিন বদলের অভিযান শুরু হোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি আকাশ ছোব না ছুতেও চাব না আমি তাতে অপারগ আমি আকাশ ছোব না ছুতেও চাব না আমি তাতে অপারগ আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক গরিবের হাড় গুড়িয়ে না হোক ভবনের কংক্রিট শ্রমিকের ঘামে ডুবানো না হোক রক্ত জড়ানো ইট প্রজা শোষণের আসরে না হোক শাসকের উল্লাস কারো কথায় আর রাজপথ জুড়ে না পড়ুক শতলাস গরিবের হাড় গুড়িয়ে না হোক ভবনের কংক্রিট শ্রমিকের ঘামে ডুবানো না হোক রক্ত জড়ানো ইট প্রজা শোষণের আসরে না হোক শাসকের উল্লাস কারো কথায় আর রাজপথ জুড়ে না পড়ুক শতলাস চাই না তো আর সন্তান হারা দুঃখিনী মায়ের শোক চাই না তো আর সন্তান হারা দুঃখিনী মায়ের শোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি আকাশ ছোব না ছুতেও চাব না আমি তাতে অপারু আমি আকাশ ছোব না ছুতেও চাব না আমি তাতে অপারু আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক আমি চাই একটি নতুন প্রভাত কিছুদিন বদলের লোক